بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين ألف لام আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কুরআনের ربما يود الذين كفروا لو كانوا مسلمين কখনো কখনো কাফিররা আকাঙ্ক্ষা করিবে যে তাহারা যদি মুসলিম হইত ذرهم ياكلوا ويتمتعوا ويلههم الامل فسوف يعلمون উহাদেরকে ছাড়ো উহারা খাইতে থাকুক ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মহাচ্ছন্ন রাখুক অচিরেই উহারা জানিতে পারিবে وما اهلكنا من قريه الا ولها كتاب معلوم আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়েছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল ما تسبق من امه اجلها وما يستاخرون কোন জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে না وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون উহারা বলে ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মাদ لو ما تاتينا بالملائكه ان كنت من الصادقين তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন ما ننزل الملائكه الا بالحق وما كانوا اذا منظرين আমি ফিরিস্তাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত ফিরিস্তাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না انا نحن نزلنا الذكر وانا له لحافظون আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক ولقد ارسلنا من قبلك في شيع الاولين তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠাইয়াছিলাম وما ياتيهم من رسول الا كانوا به يستهزئون তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাহাকে তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত না كذلك نسلكه في قلوب المجرمين এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি لا يؤمنون به وقد خلت سنه الاولين ইহারা কুরআনের প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিয়া থাকে لقالوا انما سكرت ابصارنا بل نحن قوم مسحورون তবু উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে না বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায় ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য وحفظناها من كل شيطان رجيم এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি إلا من استرق السمع فأتبعه شهاب مبين কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাইলে উহার পশ্চাদাপন করে প্রদীপ্ত শিখা والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا وأنبتنا فيها من كل شيء موزون আর পৃথিবী উহাকে আমি বিস্তৃত করিয়াছি উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিত ভাবে وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাহাদের জীবিকা দাতা নও তাহাদের জন্য وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه فأسقيناكموه وما أنتم له بخازنين আমি বৃষ্টি গর্ভবায়ু প্রেরণ করি অতঃপর আকাশ হইতে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নও وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদেরকে জানি এবং পরে যাহারা আসিবে তাহাদেরকেও জানি وإن ربك هو يحشرهم إنه حكيم عليم তোমার প্রতিপালকেই উহাদেরকে সমবেত করিবেন তিনি তো প্রজ্ঞাময় সর্বজ্ঞ ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে والجان خلقناه من قبل من نار السموم এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছে জিন অত্যুষ্ণ অগ্নি হইতে وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফিরিস্তাগণকে বলিলেন আমি গন্ধযুক্ত কর্দমের শুকনো ঠনঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও فسجد الملائكة كلهم أجمعون তখন ফিরিস্তাগণ সকলেই একত্রে সিজদা করিল إلا إبليس أبى أن يكون مع الساجدين ইবলিশ ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين আল্লাহ বলিলেন হে ইবলিশ তোমার কি হইল যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে বলিল আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সিজদা করিবার নহি قال فاخرج منها فإنك رجيم তিনি বলিলেন তবে তুমি এখান হইতে বাইর হইয়া যাও কারণ তুমি তো অভিশপ্ত وإن عليك اللعنة إلى يوم الدين এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লানত قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলিল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন قال فإنك من المنظرين তিনি বলিলেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে إلى يوم الوقت المعلوم অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين সে বলিল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে বিপদগামী করিলেন তর জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপদগামী করিব إلا عبادك منهم المخلصين তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত قال هذا صراط علي مستقيم আল্লাহ বলিলেন ইয়াই আমার নিকট পৌঁছিবার সরল পথ إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকিবে না وإن جهنم لموعدهم أجمعين অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم উহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে إن المتقين في جنات وعيون মুত্তাকিরা থাকিবে জান্নাতে ও প্রশ্রবণ সময়ের মধ্যে ادخلوها بسلام آمنين তাহাদেরকে বলা হইবে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ করো ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين আমি তাহাদের অন্তর হইতে বিদ্বেষ দূর করিব তাহারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সে স্থান হইতে বহিষ্কৃত হইবে না নব্বে أنا الغفور الرحيم আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু وأن عذابي هو العذاب الأليم এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তুদ শাস্তি ونبئهم عن ضيف إبراهيم আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম তখন সে বলিয়াছিল আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত قالوا لا توجل إنا نبشرك بغلام عليم উহারা বলিল ভয় করিও না আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون সে বলিল তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছ قالوا بشرناك بالحق فلا تكن من القانطين উহারা বলিল আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি সুতরাং তুমি হতাশ হইও না قال ومن يقنط من رحمة ربه إلا الضالون সে বলিল যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয় قال فما خطبكم أيها المرسلون সে বলিল হে ফিরিস্তাগণ তোমাদের আর বিশেষ কি কাজ আছে قالوا إنا أرسلنا إلى قوم مجرمين উহারা বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে إلا آل لوط إنا لمنجوهم أجمعين তবে লুতের পরিবার বর্গের বিরুদ্ধে নয় আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব إلا امرأته قدرنا إنها لمن الغابرين কিন্তু তাহার স্ত্রীকে নহে আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত فلما جاء آل لوط المرسلون ফিরিস্তাগণ যখন লুত পরিবারের নিকট আসিল قال إنكم قوم منكرون তখন লুত বলিল তোমরা তো অপরিচিত লোক قالوا بل جئناك بما كانوا فيه يمترون তাহারা বলিল না উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি وأتيناك بالحق وإنا لصادقون আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون সুতরাং তুমি রাত্রির কোনো এক সময়ে তোমার পরিবার বর্গসহ বাহির হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাৎ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায় তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين আমি তাহাকে এ বিষয়ে ফয়সলা জানাইয়া দিলাম যে প্রত্যুষ উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে وجاء أهل المدينة يستبشرون নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল قال إن هؤلاء ضيفي فلا تفضحون সে বলিল উহারা আমার অতিথি সুতরাং তোমরা আমাকে বেজ্জত করিও না واتقوا الله ولا تخزون তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেও করিও না قالوا أولم ننهك عن العالمين উহারা বলিল আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই قال هؤلاء بناتي إن كنتم فاعلين লুত বলিল একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগণ রহিয়াছে لعمرك إنهم لفي سكرتهم يعمهون তোমার জীবনের শপথ উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে فأخذتهم الصيحة مشرقين অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة وأمطرنا عليهم حجارة من سجيل আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিচ করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য উহা তো লোক চলাচলের প্রতিপার্শ্বে এখনো বিদ্যমান إن في ذلك لآية للمؤمنين অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন وإن كان أصحاب الأيكة لظالمين আর আয়াকাবাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী فانتقمنا منهم وإنهما لبإمام مبين সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়াছি অবশ্য উভয়টি প্রকাশ্য প্রতিপার্শ্বে অবস্থিত ولقد كذب أصحاب الحجر المرسلين হিজরবাসীগণ রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল وآتيناهم آياتنا فكانوا عنها معرضين আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল وكانوا ينحتون من الجبال بيوتا آمنين উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য فأخذتهم الصيحة مصبحين অতঃপর প্রভাতকালে মহানাদ ওদেরকে আঘাত করিল সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোনো কাজে আসে নাই وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা করো إن ربك هو الخلاق العليم নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা মহাজ্ঞানী ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত হয় এবং দিয়েছি মহান কুরআন لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের জন্য উপকরণ দিয়াছি তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদায় প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো وقل إني أنا النذير المبين এবং বলো আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী كما أنزلنا على المقتسمين যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর الذين جعلوا القرآن عضين যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে فوربك لنسألنهم أجمعين সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই عما كانوا يعملون সেই বিষয়ে যাহা উহারা করে অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশ্রিকদেরকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون যাহারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون আমি তো জানি উহারা